বিসমিল্লাহির রহমানির রহিম সংস্কৃতি হচ্ছে একটি জাতির বিশ্বাসের বাস্তব প্রকাশ জাতি হিসেবে আমাদের স্বতন্ত্র সভ্যতা রয়েছে রয়েছে অনুপম সংস্কৃতি অপসংস্কৃতির উলঙ্গ আগ্রাসন থেকে মুক্ত করে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার দীপ্ত শপথ নিয়ে পাবনার বুকে গড়ে উঠেছে একটি কাফেলা সৃজন সাংস্কৃতিক সংসদ সৃজনের দ্বিতীয় অডিও অ্যালবাম জীবন পাখি যায় উড়ে ক্যাসেটটি শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনা সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা